আমাদের লুকতে যাবে ঝঞ্ঝা বাধার পাহাড় এসে বাধার ওই পাহাড় দলে চলতে হবে দুঃসাহসে জীবনের স্বপ্নগুলো ধীরে ধীরে সাজাতে হবে হোক না বন্ধুর পত্তবুও তো চলতে হবে আমাদের লুকতে যাবে ঝঞ্ঝা বাধার এসে বাধার পাহাড় ধরে চলতে হবে দুঃসাহসে জীবনের স্বপ্নগুলো ধীরে ধীরে সাজাতে হবে হোক না বন্ধুর কর্তব্য চলতে হবে আমাদের রুখতে চাবে ঝঞ্ঝা বাধার পাহাড় এসে বাধার এই পাহাড় ধরে চলতে হবে দুঃসাহসে আমাদের গতি পথে আসবে বিরূপ স্রোতের ধারা মারিয়ে সেই সে স্রোত জাগাতে হবে ঘুমের পাড়া আমাদের গতি পথে আসবে বিরূপ তবে তো আসবে প্রভাত কুয়াশারি আচল ছিড়ে জীবনের স্বপ্নগুলো ধীরে ধীরে সাজাতে হবে হোক না বন্ধুর উপর তবু তো চলতে হবে আমাদের রুখতে যাবে ঝঞ্ঝা বাধার পাহাড় এসে বাধার ওই পাহাড় দোলে চলতে হবে দুঃসাহসে যেহাদের সকল ভরে দিন কাগজে প্রাসাদ ভেঙে খোদাই রাজ করতে হবে সুখেরই গর্ব সমাজ মানবতার মুক্তি তরে জীবনের স্বপ্নগুলো ধীরে ধীরে সাজাতে হবে হোক না বন্ধুর পত্রভূত চলতে হবে আমাদের রুখতে যাবে বাধার পাহাড় এসে বাধার ওই পাহাড় দোলে চলতে হবে দুঃসাহসে জীবনের স্বপ্ন গুলো ধীরে ধীরে সাজাতে হবে হোক না বন্ধুর কর্তব্য তো চলতে হবে আমাদের রুখতে যাবে ঝঞ্ঝা বাধার পাহাড় এসে বাধার ওই পাহাড় দোলে চলতে হবে দুঃসাহসে বাধার ওই পাহাড় দোলে চলতে হবে দুঃসাহসে বাধার ওই পাহাড় দোলে চলতে হবে দুঃসাহসে বাধার ওই পাহাড় দোলে চলতে হবে দুঃসাহসে বাধার ওই পাহাড় দোলে চলতে হবে দুঃসাহসে